বিসমিল্লাহির আজ সারা দেশ জুড়ে চলছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন কেন আমরা তো চেয়েছি সুস্থ ও সুন্দর এদেশ সকল পাপাচার থেকে মুক্ত কিন্তু না আমরা তা আজও পাই কারণ ইসলাম নামধারী মুখোশ পরিহিত একদল মুসলমানেরা ইসলামের বিরুদ্ধে দুর্বার গতিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে ওরা মানুষ নয় ওরা মানুষরূপী শয়তান ওরা চায় ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক সেটা তো ওরা মেনে নিতে চায় না কেন এদেশ আমাদের দেশ এদেশ সৎকরণ অভ্যভাগ মুসলমানের দেশ এদেশ শহীদ গাজীর দেশ এদেশ পিয়াউলিয়ার দেশ এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআনকে জীবন সঙ্গী বানাতে হবে তাহলেই মানুষ খুঁজে পাবে শান্তির ঠিকানা এই উপলব্ধিকে কণ্ঠে ধারণ করে অধীয়মান তরুণদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পগোষ্ঠীর বাংলার সারা জাগানো বিদ্রোহী শিল্পীদের কণ্ঠে এবারের পরিবেশনা কোরআনের আইন শ্রোতা মহলে এবারের অডিও অ্যালবাম কোরআনের আইন কোরআনের আইন কোরআন